ইতিহাসে যদি পড়ো তবেই জানতে পারো এ দেশটা কার দয়ার দান ইতিহাসে যদি পড়ো তবেই জানতে পারো এ কার দয়ার দান নয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা এ দেশের সীমানা নিশ্চয় ইতিহাস যদি পড়ো তবেই জানতে পারো এ দেশটা কার দয়ার দান নয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা এ দেশের সীমানা নিশ্চয় ইতিহাস যদি পড়ো তবেই জানতে পারো এ দেশটা কারো দয়ার দানে নয় অগণন দানে আর ঘামের দামে কেনা এ দেশের সীমানা নিশ্চয় এই মাটির সাথে মিশে আছে তোমার আমার পরিচয় নানা গল্প নয় ইতিহাস যদি পড়ো তবেই জানতে পারো এ দেশটা কারো দয়ার দানে নয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনায় দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনায় দেশের সীমানা নিশ্চয় শাহ জালাল শাহ পরান শাহ মখদুম খান জাহান আলী খান জাহান আলী হাফিজি হুজুর ফিরজি হুজুর সাদর হুজুর আরত হারালি আরত হারালি শাহ জালাল শাহ পরান শাহ মখদুম খান জাহান আলী খান জাহান আলী হাফিজ জি হুজুর পীরজি হুজুর সাদর হুজুর আরত হারালি আরত হারালি তাদের সীম ত্যাগে আজ প্রাণীর জমিন সিক্ত হয় নানা গল্প নয় ইতিহাস যদি পড়ো তবেই জানতে পারো এ দেশটা কারো দয়ার দানেরা গগনন প্রাণে আর ঘামের দামে কেনায় দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণে আর ঘামের দামে কে কেনায় দেশের সীমানা নিশ্চয় সুহরাওয়ার বিফজলুল হক মজলুম জননেতা ভাষানি মজলুম জননেতা ভাষানি বঙ্গবন্ধু আর শহীদ জিয়া সহ সয়েছে যারা শেষ গানি সয়েছে যারা শেষ গানি সুহরাওয়ার্দি ফজলুল হক মজলুম জননেতা ভাসানী মজলুম জননেতা ভাসানী বঙ্গবন্ধু আর শহীদ জিয়া সহ সয়েছে যারা ও শেষ গালি সয়েছে যারা ও শেষ গালি তাদের সীম ত্যাগে আজ প্রাণীর জমিন সিক্ত হয় নানা গল্প নয় ইতিহাস যদি পর তবেই জানতে পারো এ দেশটা কার দয়ার দানে নয় অগণন প্রাণে আর ঘামের দামে কেনা এ দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণে আর ঘামের দামে কে দেশের সীমানা নিশ্চয় বায়াত ভাষা নিয়ে রাজপথে প্রাণ দিয়ে এই ভাষার মান রাখলো যারা এই ভাষার মান রাখলো যারা এদেশের সীমানাকে মনে প্রাণে ভালোবেসে মৃত্যুর হাতে প্রাণ সপলো যারা মৃত্যুর হাতে প্রাণ সপলো যারা বায়ান্নে ভাষা নিয়ে রাজপথে প্রাণ দিয়ে এই ভাষার মান রাখলো যারা এই ভাষার মান রাখল যারা এদেশের সীমানাকে মনে প্রাণে ভালোবেসে মৃত্যুর হাতে প্রাণ সপল যারা মৃত্যুর হাতে প্রাণ সপল যারা তাদের সীম ত্যাগে আজ প্রাণীর জমিন সিক্ত হয় নানা গল্প নয় ইতিহাস যদি পড়ো তবেই জানতে পারো এদেশটা কারো দয়ার দানে নয় জগনন প্রাণের আর ঘামের দামে কেনায় দেশের সীমানা নিশ্চয় ইতিহাস যদি পর তবেই জানতে পারো এ দেশটা কারো দয়ার দানে নয় অগণন প্রাণে আর ঘামের দামে কেনায় দেশের সীমানা নিশ্চয় এই মাটির সাথে মিশে আছে তোমার আমার পরিচয় নানা গল্প নয় ইতিহাস যদি পড়ো তবে জানতে পারো এ দেশটা কারো দয়ার দানে নয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা এ দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা এ দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা দেশের সীমানা নিশ্চয় অগণন প্রাণী আর ঘামের দামে কেনা দেশের সীমানা নিশ্চয়